কি নামেতে ডাকবো তোমায় কি নামেতে ডাকবো কি নামেতে ডাকবো তোমায় কি নামেতে ডাকবো কি নামেতে ডাকবো তোমায় কি নামেতে ডাকবো কোন নামেতে ডাকলে মৌলা কোন নামেতে ডাকলে তোমার দিদার পাব কি নামে তে ডাকব তোমার কি নামে তে ডাকব কি নামে তে ডাকব তোমার কি নামে তে ডাকব ডাকে তোমার ওলি বান্দা শেষ রাত উঠা দেয় কান্দা ডাকে তোমার ওলি বান্দা শেষ রাতে উঠা দেয় কান্দা ডাকে তোমার ওলি বান্দা শেষ রাতে উঠা দেয় কান্দা আমরা তোমার প্রেমের পাগল আমরা তোমার প্রেমের পাগল কেমনে তোমায় ডাকবো কি তে ডাকবো তোমায় কি তে ডাকবো কি নামেতে ডাকবো তোমায় কি নামেতে ডাকবো ডাকে তোমায় আসমান জমিন আমরা ডাকি নবীন প্রবীণ ডাকে তোমায় আসমান জমিন আমরা ডাকি নবীন প্রবীণ ডাকে তোমায় আসমান জমিন আমরা ডাকি নবীন প্রবীণ কোন ভাষাতে মাওলা কোন ভাষাতে ডাকলে মাওলা তোমার দিদার পাব কি তে ডাকবো তোমার কি তে ডাকবো কি তে ডাকবো তোমার কি তে ডাকবো কোন তে ডাকলে মাওলা কোন তে ডাকলে মাওলা তোমার দিদার পাব কি নামে তে ডাকব তোমায় কি নামে তে ডাকব কি নামে তে ডাকব তোমায় কি নামে তে ডাকব কি নামে তে ডাকব তোমায় কি নামে তে ডাকব সন্ধ্যা তারা পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা লাকসাম কুমিল্লা শব্দ ধারণে rhythm plus dot com Purana Paltan